সাইদ ইবনু মুসাইয়াব রহমতুল্লা আলাহি হতে বর্ণিত তিনি বলেন একদা উমর রদিল্লাহ তালাহ মসজিদে নববীতে আগমন করেন তখন হাসান ইবনু সাবিত রদিল্লাহ তালাহ কবিতা আবৃত্তি করছিলেন তখন তিনি বললেন এখানে আপনার চেয়ে উত্তম ব্যক্তির উপস্থিতিতেও আমি কবিতা আবৃত্তি করতাম অতপর তিনি আবু হুরাইরা রদিল্লাহ তালাহ এর দিকে তাকালেন এবং বললেন আমি আপনাকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি আপনি কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন যে তুমি আমার পক্ষ থেকে জবাব দাও হে আল্লাহ আপনি তাকে রুহুল কুদুস অর্থাৎ জিব্রাইল আলাহিসাল্লাম দ্বারা সাহায্য করুন তিনি উত্তরে বললেন হ্যাঁ